ذلكم خير لكم إن كنتم تعلمون وقال تبارك تعالى عز وجل إلى ماضي آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله ঘড়ি দেখাচ্ছে আমাকে সভাপতি দেখছেন فالأرض للا ماضين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشواد من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة وخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن الماب وقال رسول الله صلى الله عليه وسلم خیرکم من تعلم القرآن ولمکو کما قال علیہ الصلاة والتسلیم وقال رسول اللہ صلی اللہ علیہ وسلم مثل الذي يذكر ربا مثل الذي لم يذكر كمثل الحي والميت رواه الترمذي وان معاويه بن ابي سفيان رضي الله تعالى عنهما ما يريد الله به خيرا يفقه في الدين كما قال عليه الصلاة والتسليم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون حب اليه من والده وولده والناس اجمعين متفق عليه اي البخاري والمسلم كما قال عليه الصلاه والتسليم جو آهنگ کند رفتن جان پاک چه بر روی تخت مردن چه بر روی خاک কাহার সাধ্য হেনু করমে বচনে শুকর আদায় করে তাঁর নিমেষে নিমেষে মানবের পরে দয়া যে তার বেসুমার সে ক্ষুদার কৃপায় অসীময় অপার পাপ করে নরে লজ্জা হই গো তাঁর শ্রদ্ধে মাননীয় মান্যবর সভাপতি সভাপতি সাহেব আমার আপনাদের সকলের পরিচিত বাবা আমি বর্ধমানের লোক আমি একটা কথা আপনাদিকে বলে রাখি আগেই সভাপতি চলে যাবে কখন পালিয়ে যাবে গাড়ি ঘোড়া নিয়ে এই লোকটা না মরলে লোকটা চেনা যাবে না এইটুকু কথা খালি বলে রাখলাম ছোট্ট ছেলে কুচি ছেলে শিক্ষিত ভদ্র সমাজের জন্য কি করে মোলে তবে মানুষ জানতে পারবে আজ মুর্শিদাবাদের লোক তার কদর জানবে না আমি বর্ধমান থেকে এসে বলে গেলাম এখন আমি আমার বক্তব্যের কথা শুরু করব একটা কথা দিয়ে শুরু করব যেটা আমার মাননীয় সভাপতি বলছিলেন কোনো ব্যক্তি কোনো জাতি কোনো গোষ্ঠীকে ইসলাম টার্গেট করে কথা বলে না আমাদের কোনো বক্তারাও বলে না হজরত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব মাদ্রাজুল্লাহুল আলী রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদক মাননীয় শ্রদ্ধেয় আমরা আপনাদিকে সত্যাকে শ্রদ্ধার চোখে দেখি তিনি জাতির জন্যে রক্ত ঝরানো ঘাম ঝরানো পরিশ্রম করেন জাতি তাকে চিনতে ভুল করলে জাতির ক্ষতি হবে তিনিও কাউকে টার্গেট করে লক্ষ্য করে কথা বলেন না জাতির কিসে মঙ্গল হবে ন্যায় কি নিষ্ঠা কি মানুষের কিসে ন্যায় উপকার হবে এ কথার জন্য পরিশ্রম করেন কেউ জানতে চিনতে ভুল করলে তাদের ক্ষতি হবে সারা বিশ্বের সকলের লক্ষ্য তুই কি করে বড় হবি তোর কি করে লাভ হবে তুমি কি করে উঠবে তুমি কি করে দাঁড়াবে আর ইসলামের লক্ষ্য মানুষের কিসে ভালো হবে হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান আপমর জনসাধারণ নির্বিশেষে তবে একটা কথা গোড়াতেই বলে রাখা ভালো আমি স্কুল যাইনি বেশি বাংলা ভীষণ ভুল হয় আমার এইট নাইন পর্যন্ত যেতে আমার মোজ বেরিয়ে গেল শিব গাছে তুলে দিয়ে মাছ ধরতাম মাছটার খুঁজে বেড়াতো সে মাল কোথা অত সুজালয় সপ্তাহে একদিন গেলে জানবে যে দারুণ কাজ করেছে সেই কারণে লেখাপড়ার যোগ্যতাটা আমার কম আছে জ্ঞানী গুণীদের সামনে বলবো আমার ভাব ধারা ভঙ্গিকে লক্ষ্য রাখবেন হ্যাঁ দারুণ গরম জিনিস যদি স্টিলের গ্লাস হয় তাহলে জামাই চিনা যাবে ঠোঁটটা ইস্পাতের না স্টিলের খেলি তো সঙ্গে সঙ্গে পাশে যারা কলম বেচে আমার কোম্পানি বোম্বাই থেকে টার্গেট করে কলকাতা থেকে দিয়েছে মাত্র দু টাকায় শুধু এটাই নয় আবার একখানা দিয়েছে আমার কোম্পানি আবার একখানা দিয়েছে বলে এমনি ঠুকে দিয়ে বলছে এখনো কিছু হয়নি আমার কোম্পানি দিয়েছে দাঁড়াম আবার আপনি লেখুন বাসে যারা বেঁচে কিন্তু আপনি বহরমপুর ভগবানগুলো চলে যান কোনো দোকানে যেয়ে বলুন কলম দেন ঠুকে দিবে না লিবে লাও ঘর যাবে যাও কে ভালো দোকানদার না সে বাসওয়ালা তো দেখবেন যাদের কিচ্ছু নাই তারা বলে পাঁচ হাজার টাকা চাইলেন ছ হাজার টাকা চাইলেন কোন শালা বলেছে কে আম নাই তারা হচ্ছে বাসে কলম বেচালো ধারাম ফাটাম মাল নাই কথা বুঝে আসছে না আসে নাই আমাদের বাবা পাঁচ হাজারও নাই দশ হাজারও নাই অত মানে ঠুকা ঠুকিরও মহিলা নাই লিবিলে নাহলে ঘর চলে যা কোম্পানির মাল কথা বুঝে আসছে না আসে নাই ওই যে সিদ্দিকুল্লাহ ভাই বলছিল না আমি মুঠি বলি না আমি একটু নাটুন পড়ি কিন্তু আমি বলি না কার নাম ওই যে বেহায়া খাতুন কে বলবেন তসলিমা নাসরিন মুফতি সাহেবরা M A double M A ওদের তো আই নো স্যার দ্যাট পট কাট পট ইংরাজি আছে বলে ফাটিয়ে দেয় আমরা ওসব জানি না তসলিমা বলিও না তসলিমা সম্বন্ধে আমি খালি একটা কথা বলি শোনেন দেখবেন অনেক সময় গায়ে গরু বাছুর হয় না তাকে কি বলেন আপনারা বাঁজা তাকে যদি হেলে গরুর সঙ্গে নাঙল জোড়েন তা বাছুর হবে এ বাবা কত বুঝে আসছে না গায়ে গরুর যদি বাছুর না হয় আচট বাঁজা বলে তাকে তাকে হেলের সঙ্গে দিন কতক নাঙল জোড়ুন দেখবেন বাছুর হবে তো তসলিমা নাসরিনকে কোনো মরদের সঙ্গে নাঙ্গল জুড়ে দিতে হবে আর তার কোনো মহিলা নাই দ্বিতীয় এত বেহায়া লজ্জা সরম হায়া এত আমাদের যে মা বোনের আছে বলে তার সব কথা বলা সম্ভব নয় হয়তো মহারাজ সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন তার কথা মুখে আনতে পারবো না বললে কুফরি কালাম খারাপ কথা কেউ কখনো বলে আমার মাকে আমার চাচার সঙ্গে আমি মশারিতে দেখেছি বিশ্বের কেউ বলবে তুসলিমা নাসরিন বলেছে নিজের বইয়ে বলুন কি ওয়াজ করবেন তার জন্যে তো ও ও যেমন বেহায়া খাতুন তেমনি কলম ঠোকা মাল কটা মসজিদ থাকতে কাবা থাকতে নামাজ থাকতে রওজায় যে গড়াগড়ি দিয়ে বলছে মাল পেয়েছি ঠুকে দেয় কেন মসজিদ কি হয়েছে কানা হয়ে গেছে আল্লাহ দেখতে পাওনি সেই কারণে কাউকে টার্গেট করব না একটা একটা করে বলবো আর ওদের নিয়ে অত ঝামেলা করবো না আপনারা কোম্পানির লোক অমন করছেন কেন আর আমি একটা কথা সব জায়গায় বলি বাবা আজকের ওয়াজেও বলি ও মুফতি সাহেব আর সব আলে মোলামা ও সব ভাইকে আমি বলি এটা আমার বড় ছোট সব ভাইকে কি কথা যে আপনি কাউকে বাবাজি বলুন চাচাজি বলুন নানাজি দাদুজি ঘরে নিয়ে যান দাওয়াত করুন খাওয়ান গুরুজন মাননীয় সব ঠিক ওয়াজ যখন করাবেন ধর্মীয় জালসা বলে তখন আলেম বটে কিনা না জেনে বসতে দেবেন না ইসলামের চরম ক্ষতি হবে নুন কিনতে গেলে জিজ্ঞেস করছেন টাটা লবণ বটে কিনা বলে দু টাকা কিলো লবণ আছে আমাদের বহরমপুরে হচ্ছে লিবি বলুন টাটার মাল বলে চার টাকা কিলো লাগবে বলে তাই দেবো টাটার লবণ দাও আপনারা লবণ কিনলে কোম্পানির নাম জিজ্ঞেস করেন আর কোরআন হাদিস শুনবেন জানতে চাইবেন না লোকটা আলেম বটে কিনা না ইসলামের কত ক্ষতি হবে জানেন আপনি তাকে দাওয়াত করে খাওয়ান ইমামতি করতে দেন তাও ভালো যদি কোরআন শুদ্ধ থাকে মশলা জানে ইমামতি চলবে ওয়াজ করতে গেলে জানতে চাইবেন আলেম বটে কিনা কোম্পানির লোক বটে কিনা তা নাহলে খ্রিস্টান ইহুদি এসে ওয়াজ করে যাবে আপনার বারো বাজিয়ে দিবে আপনারা জানেন না মসজিদের নবমীতে সারা রাত রোজা রাখতো সারাদিন সারা রাত তাহাজ পড়তো আমার থেকে বড় জামা আমার থেকে বড় পাগড়ি আর সব সময় সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ সে মাল কটা গোল মেলে মাল তারা রাত্রেবেলায় গর্ত খনন করে মাটি চামড়ার মস্কে যাই ভরে জান্নাতুল বাকিতে ফেলে আসতো নবীজির লাশ চুরি করছিল তারা পাগড়ি বড় গোল জামা সারাদিন রোজা সারা রাত নামাজ যদি কোম্পানির মাল না দেখেন তো ওই রকম হবে আমার থেকে বড় জামা হবে পাগড়ি বিরাট হবে আর বলে যাবে হজরত আলী খোদা নাউজুবিল্লাহ বাপজিরা শোনারা সেগুলি কে কোথায় কি করছে আপনারা কোম্পানির মাল সন্ধান করুন কালমা নামাজ রোজা হজ্জাকাত কালমা নামাজ রোজা হজ্জাকাত বিশ্ব নবী দিলেন শাহবারা দিলেন আবার কবর রওজা দরগা থান আর অমুক তমুক আর পাঁচ হাজার চ্যালেঞ্জ ছ হাজার আর তাদের কথা শুনছেন ছি ছি ছি ছি ছি মুসলমান কে জানে না কালমা নামাজ রোজা হজ্জাকাত মুসলমানের বুনিয়াদি জিনিস আবার দলিল পর্চা যখন খুঁজছি তখন এরম এরম বই বার করছে বলে এটা কোথাকার বহরমপুরের ছাপা এটা কোথাকার ভগবান গুলার ছাপা বলে ভাই বোখারি কোরআন শরীফ খোল বলে ওতে নাই মাল কিনি আছে শুনবেন ওয়াইজা আলাহু মুত্তাবিউমান সাল্লাল্লাহ নবী যখন বলে আল্লাহ যা নাজেল করেছে তা তোমরা মেনে নাও কলু তখন তারা বলে বাল্লাত্তাবিউ মাল ফাইনা আলাইহি আবানা বরং আমরা তাই মানবো আমাদের বাপদাদোকে যা করতে দেখেছি যদিও তাদের বাপদাদরা হেদায়েতের ওপরে ছিল না এবং সত্য কথা বুঝিত না এটা কোরআন এটা দেওবান্দির কথা নয় এটা বেরেলির নয় আমার নয় আপনার এটা কোরআন বিশ্বনবী যখন বলতেন আল্লাহ যা নাজেল করেছে তা মেনে নাও তখন তারা বলতো আমরা বাপ দাদুকে যা করতে দেখেছি তাই করব আল্লাহ কি পাঠিয়েছে জানি না আল্লাহ বললেন তাদের বাবরাও বুঝতো না তাদের দাদরাও বুঝতো না এবং হেদায়তের উপরে ছিল না আমি আমাদের পশ্চিম বাংলার যারা আপনার যে সনামধন্য পীর আর পীর সাহেব অবক সিদ্দিকের চার ছেলে বড় ছোট মাইত্র সেজ তারা লিখে দিয়ে গেছে মেজ হুজুরও লিখেছেন বড় হুজুরও যে বাবা কেয়াম মিলাদ করা মুস্তাহাব মুস্তাহসান এটা নিয়ে মারামারি করো না মুরব্বী দিকে করতে দেখেছি তাই করছি এর কোনো দলিল প্রমাণ নাই যারা বুনিয়াদে করেছে পশ্চিম বাংলায় তারা বলে গেছে তাদের কেতাবে এটা আমাদের কেতাব নয় তাদের কেতাবে মুস্তাহসান মুস্তাহাব আমি আবার একখানা বই লিখছি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমার ব্যাগই বই আছে রাস্তাঘাটে লিখছি ঘরে থাকতে পারি না বলে বইটার নাম হচ্ছে মিলাদ মানে জন্মস্থান মিলাদ মানে আতুর ঘর মিলাদ মানে জন্মদিন কিন্তু আপনি জানেন কি যে মিলাদ কেয়াম আমরা করি তার জন্ম কবে কোথায় কে দিয়েছে এক মাসের মধ্যে বইটা মানুষের হাতে এসে যাবে রাস্তাঘাটে লেখছি আটাশ পাতা হয়েছে আর আটাশ পাতা লেখি ছেড়ে দেবো টপ করে আপনারা নিয়ে পড়ে নেবেন মিলাদ মানে জন্মস্থান মিলাদ মানে আতুর ঘর মিলাদ মানে জন্ম তারিখ দেখবেন আপনি খ্রিস্টাব্দের শেষে মিম দিয়া থাকে মিম মানে মিলাদ এখন জন্ম তারিখে বঙ্গাব্দকে খ্রিস্টাব্দকেও মিলাদ বলা হয় খুলবেন আপনি আল কামুস মিসবাহুল লগাত আল জদিদুল কামুস যে কোনো অভিধান খুলে দেখবেন আমি যেটা বলছি আর যেখানে সেখানে খুঁজলে হবে না তাল বিলিমরা আল উলুদ শিগাটা বার করতে হবে আগে আল ওয়ালুদ খুঁজে তবে মিলাদ পাবে আর যদি মিম ইয়া লাম আলিম ডাল খুঁজে বেড়াও তার লোগাতটা শেষ হয়ে যাবে খুঁজে পাবে না আল ওয়ালুদ থেকে মিলাদ আসবে সেখানে ওলুদ বিলাদ তবে মিলাদটা পাবে অভিধান খোঁজারও আপনার জায়গায় একটা রাস্তা আছে অভিধান খোঁজারও একটা তরিকা আছে তারও জন্য বিদ্যা বুদ্ধির প্রয়োজন আছে তো আপনারা জ্ঞানী গুণী এসছেন আমি বলি নাই আপনাদেরকে তোষামত করে বলছি আল্লাহ বলেছেন আমি বনু আদমকে ওলাকাত কার্রাম না বনু আদম বলুন সোভান আল্লাহ আমি বনু আদমকে মর্যাদা সুসম্পন্ন করেছি সম্মানিত করেছি ইনসান তৈরি করে মানবতা মনুষ্যত্ব ন্যায়নিষ্ঠতা ধর্মপরায়ণতা ভালোবাসা প্রেম প্রীতি দয়া দাক্ষিণ্য ত্যাগ তিতিক্ষা আমার নবীর মাধ্যমে দান করে তাদেরকে মানবতা মনুষ্যত্বের চরম কোটায় পৌঁছে দিয়ে বিশ্বের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ করেছি তাদেরকে বলুন সোভান আল্লাহ এটা আল্লাহ দান এটা আমার তোষামত নয় আল্লাহ আপনাদেরকে মাননীয় করেছে গরিব ধনী দরিদ্র শিদেরণ শিক্ষিত সকলকে কমবেশি ভালো মন্দ বোঝার জ্ঞান দান করেছে আল্লাহ তালা যে বেশি শিখবে বেশি জানবে কম শিখলেও তার থেকে কম শিখলেও স্কুল না গেলেও ভালো মন্দ জ্ঞান প্রত্যেক মানুষকে আল্লাহ দান করেছে এটা তার মেহের পানি তাই আবার বলুন আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ একটা একটা করে কথা বলবো কথা শুনি বুঝি বোঝার চেষ্টা করি দেখবেন কাজে লাগবে আর যদি ভুল বোঝেন আমার কথার অপব্যাখ্যা করেন তাহলে আর কিছু করা যাবে না একজনা লোক ডাক্তারখানা গেছে বুঝলেন বলি নাকি মেশালটা বলি একজনা লোক ডাক্তারখানা গেছে বুঝলেন ডাক্তার টিপে তাকে দেখে বলেছে তোমার পেশাবটা আনবে পেশাবটা পরীক্ষা করতে হবে সে লোকটা একটু বেশ কড়া মেজাজের ছিল পেশাব করে শিশিতে ভরে টেবিলে রেখে দিয়েছে আর বিবি ঝাড় দিতে দিতে টেবিল পরিষ্কার করতে মালটা পড়ে গেছে আর তিনি বাইরে কোথায় ছিলেন দেখলে যে পেশাব পড়ে গেছি তো আজকে যান রাখবে না কি করা যায় আল্লাহ কি করা যায় দিয়ে মনে মনে করলেন মেয়ে মানুষ যতই বুদ্ধি থাক অর্ধেক বললে পেশাবই টেস্ট করবে তো পরীক্ষা পেশাব করে ভরে রেখে দিয়েছে উনি যে ডাক্তারকে দিয়ে দিয়েছে ডাক্তার তারপরের দিনে বললে চার মাস আপনারা হাসছেন যে আপনারা উল্টো বুঝলে কি হবে দেখুন খালি বুঝলে সে মন মিজাজ খারাপ করে এসে ঘরে পড়ে আছে না খাওয়া না দেওয়া বিবি বললে কি হলো গো বলে বলা চলবে না কাউকে বলি না ডাক্তার যা বলেছে বিষ খেতে হবে বলে কি হয়েছে বলো গো বলে কথা বুঝে আসছে না আসে নাই কারণ পেশাব তো তার লয় দিয়ে বললে চিন্তা করো না ভাবনা করো না তোমার কড়া মিজাজ বলে বলতে পারি নাই তোমার পেশাবটা উল্টি গেল বললে তবে বল আমার জানটা মাইল ডাক্তার যে বলেছে আপনি চার মাসের ছিচি ছিচি কাউকে বলা যায় তো আপনারা যদি ওই রকম করেন তাহলে তো আমার ওয়াজ করাই হলো কি বলছি কি বলতে চাইছি বোঝার চেষ্টা করুন তা না হলে বিরাট অপব্যাখ্যা হবে সেই রকম বলা হবে একদিন আমি মুর্শিদাবাদের এক জায়গায় ওয়াজ করছি বুঝলেন সভাপতি সাহেব পালিয়ে গেল গো মুর্শিদাবাদে এক জায়গায় ওয়াজ করছি ওয়াজ করবো আর কি ওয়াজ করতে গেছি আর মগরবের নামাজ হচ্ছে একজন মুর্শিদাবাদের বক্তা চ্যালেঞ্জ ছড়ে যারা তিনি দাঁড়িয়েছেন এমামতিতে আমি মুক্তাদি আমাকে চেনে না আমি তাকে চিনি না মগরবের নামাজ পড়লেন ফায়জা কারা আতা ফায়জাল লা তুহারিক বিহি লিসানাক লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাউ কুরআনা ফায়জা কারানা ফাত্তাবে কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা মাঝখানে দুটো আয়াত ছেড়ে গেল সুম্মা ইন্না আলাইনা বায়ানা হয়ে গেল আমি দেখলাম বেজ্জতি করা চলবে না আরবিতে বললাম কাদ সাবাকাত লিসানুকা ফি তিলাওয়াতিল কোরআন রাকাতিল উলা প্রথম রাকাতে আপনার জবান শবকত করেছে মানে ভুল করেছে কোরআনের তেলাওতে তার মানে নামাজ দুহরিয়ে নেন বুঝতে পারে নাই আমি তখন বললাম पहली रकात में आयत छूट गई है और छोटी सी आयत थी नमाज नहीं हुई दोहरा लीजिए তখন ইধারে উধারে মুক্তাদিরা দেখতে লাগলো সে বললে জিসকি নামাজ নেই হোগি ও দোহরালে হাম নেই দোহরায়েঙ্গে আমাকেও চেনে না আমিও চিনি না তারপরে এবারে হট্টগোল একটা শুরু হলো যে মাঝখানে কিছু হয়েছে আমি লোককে জিজ্ঞেস করলাম কে বললে অমুক জুনা সে লোককে জিজ্ঞেস করে নিয়েছে মালটাকে বলেছে শকত দুজনের চিনাচিনি হয়ে গেছে লোককে শুধিয়ে আমার পেছু পেছু কিছু লোক এলো আমি কোরআন শরীফ খুলে দেখালাম এই দেখেন এইটুকু পড়েছে এইটা ছেড়ে গেছে আমার ঘরে এসে ঢুকে গেল আমাকে রাস্তায় বলল যে আমার ছাড়ে নাই আপনার শুনতে ভুল হয়েছে এখানে কামরা এসে বলল যে আপনার আপনার দিকে ভুল হচ্ছে ওইটুকুন হলে হয়ে যায় রাস্তায় বলে হলো এখানে এসে বলল আমার ছাড়ে নাই আপনার শুনতে ভুল হয়েছে আমরা এখনই যে আপনি রাস্তায় বললেন ওইটুন ছেড়ে গেলে নামাজ হয় আর এখানে এসে বলছেন মানে মিথ্যা মিথ্যার গাড়ি অপব্যাখ্যা ভুল অন্যায় অত্যাচার দুর্নীতি বলে বেড়াচ্ছে গোলশির থানার এক জায়গায় আমি আর আবুল কাসেম সাহেব মোনাজারা করতে গেলাম মুর্শিদাবাদের একজনের সাথে তিনি সেখান থেকে চলে গিয়েছিলেন যে গায়ে গেলেন সে গায়ে গিয়ে বলেছে শওকতকে আর কাসেম সাহেবকে বেঁধে রেখেছি আমাদের সঙ্গে দেখাই হয় নাই আমাদেরকে বেঁধে রেখেছে গ্রামটার নাম বুইচে গলসিতে নেমেই আমি আর আবুল কাসেম সাহেব এখনো বেঁচে আছেন কুলগড়ে মাদ্রাসার হেড মাওলানা বিএসসি পাস এবং দারলম দেওবান ফারিক জবরদস্ত আলেম বর্তমানে যে কাসেম সাহেব আসেন উনি নন ইনি আলাদা আবুল কাসেম আমরা দুজনে গেলাম মুসা মারা বই নিয়ে গেলাম লজিকের যে এক লাইন পড়ে দিলে তুই যা বলবি তাই মেনে নেবো এক লাইন খালি এবারত পড়ে দে এবারত মানে হচ্ছে রিডিং এক লাইন রিডিং পড়ে দে জের জবর নাই মিথ্যা বলে বেড়াচ্ছে চারি চামনে বলার আগে কাগজ ছেপে দিচ্ছে বলার আগে জিতে গেছি বলছে মাফ করুন ক্ষমা করবেন কে জিতেছে কে হেরেছে জানতে হবে না আমার বক্তব্য হচ্ছে এই যে যা করবে সে তা পাবে কি বলছেন আপনারা দল পার্টি মেজরিটি মাইনরিটি নাই আমি আপনি সে তিনি নাই এরা তারা নাই যে যা করবে সে সেই ফল ভোগ করবে এই কারণে ভালো কাজ করব ভালো কথা বলবো ভালো পথে চলব চ্যালেঞ্জ ছুড়বো না কোনো প্রকারের কোনো তর্ক বিতর্ক ঝঞ্ঝট ঝামেলায় যাব না মাফ করো ভাই কালমা পড়ো নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও সত্য কথা বলো সত্যবাদী সত্যবাদীরাই চলো রওজা দরগা থান তাদেরও কাছে আমাদের কাছে শ্রদ্ধার আসসালাম আলাইকুম আহলাল কবুর আন্তুমলানা সালাফানা নাহনু বিলা আসাদ কেউ খারাপ বলবে না কিন্তু ধূপবাতি জ্বালা মোমবাতি জ্বালা আগরবাতি জ্বালা স্বামী আলমগীর হেদায়া দুর্রে মুক্তার আইনুল হেদায়া হারাম বিশ্ব নবীর হাদিস তিরমিজি শরীফ কবর পুজো করো না বিশ্বনবীর হাদিস তিরমিজি শরীফ কবরে চাদর চড়ানো চলবে না স্বামী আলমগিরি হেদায়া দুর্রে মুক্তার আইনুল হেদায়ার ফতোয়া বিশ্বের যে কোনো আলেমের কাছে যাবেন চাদর খালাতো বোন ফুফুতো বোন চাচাতো বোনকে দেন আমার বই সেরেক বেদাতকে জানুন বাচুন আছে আজকে আমি পাঁচখানা বই এনেছি দল পূজারি বাহাত্তরটা দল জাহান নামি একটা জান্নাতি বাহাত্তরটা দল কে এবং কারা দল পূজারি বইয়ের নাম মাত্র দশ টাকা দাম শেষকালে যাদের নেবার দরকার নেবেন একটা বই আছে আমার সোনালি বর্ণ পরিচয় সুবোধ ভালো ছেলে গোপাল স্কুল যায় রহিম গরু চড়ায় এটা নাই তাতে অয়ে উজু করো আয়া আজান সুন্দর করে ছোট্ট গ্রামের ঘরের ছেলেদের জন্য মাদ্রাসার ছেলেদের জন্য সোনালি বর্ণ পরিচয় বার করেছি মারাত্মক বই না দেখলে বুঝতে পারবেন না বাংলা ভাষায় প্রথম কচি কাচাদের হাতে তুলে দেওয়ার মতো দশ টাকা দাম কোরআন দর্শন আমার বই এনেছি যেটা শুধু কোরআন শরীফ থেকে আছে দশ টাকা দাম এগুলো সবে শেষকালে নেবেন দেখবেন কাজে লাগবে তর্ক নাই মারামারি নাই ঝগড়া নাই ঝঞ্ঝট নাই কারো সাথে তর্ক করতে পারবো না হেরে গেলাম তর্ক কি করে করবেন মূর্খর সঙ্গে তর্ক করা যাবে না বুকার সঙ্গে তর্ক করা যাবে না অশিক্ষিতের সঙ্গে তর্ক করা যাবে না এলেম কালাম আমাকে একজনের লোক খিদিরপুরের আলমপুরে জলসা করতে এসেছিল এসে বললে আমার সঙ্গে মোনাজারা করতে হবে আমি বললাম মোনাজারা বানান বলতে পারবেন না আপনি আপনার সঙ্গে কি মোনাজারা হবে তারপরে আমি বললাম টাইম দেওয়া হলো আপনি সনদ আনবেন কোত্থেকে পাশ করেছেন মানে আপনারা যেটা সার্টিফিকেট বলেন আমরা সনদ বলি সার্টিফিকেট আনবেন কোথেকে পাশ করেছেন কত সালে আর আরবিতে আপনি আধ ঘন্টা বলবেন আমি আধ ঘন্টা বলবো টেপ করা হবে তারপরে দুজনার কথাবার্তা হবে আর সনদ টানবেন কোন সালে পাশ করেছেন তা নাহলে আপনার সঙ্গে কথা বাতুলতা কথা বলবো না ষোলো বছর হলো সনদ আজও আসে নাই আমানি খাচ্ছে আসাম খাচ্ছে পাশ করলে তবে তো সনদ আসবে কোথাও পড়লে তবে তো সার্টিফিকেট পাবেন তর্ক কার সঙ্গে করবেন ঝঞ্ঝট কার সঙ্গে করবেন কোনো মারামারি নেই কেউ অশিক্ষিত বললে বুক পেতে লোবো তাই বটি ভাই কেউ যদি বলেন লেখাপড়া শেখে নাই বলবো তাই বটি ভাই স্কুল যায়নি বলে তা যাওয়া হয়নি বটে আপনি গিয়েছিলেন তর্ক নাই ঝঞ্ঝট নাই ভালো কাজ করুন ভালো কথা বলুন ভালো পথে চলুন সবাই ভালো করে শুনবো ভাই কথা বোঝার চেষ্টা করবো একটা একটা করে বলবো একটা একটা করে বোঝাবো বোঝার চেষ্টা করুন বুঝুন ঝঞ্ঝট নাই ঝামেলা নাই আলেমুল গায়েব সম্পর্কে বলবো মুক্তারে কুল বলবো আল্লাহর নবী মিলাদ কেয়ামে হাজির নাজির সে সম্পর্কে বলবো আল্লাহর নবী বাসার নন সে সম্পর্কে বলবো এবং কোরআন শরীফ থেকে বলবো ইনশাল্লাহুল আজিজ আর বলবো কবর পূজা সম্পর্কে রওজা দরগা থান সম্পর্কে আপনাদের এই গ্রামটার নাম কি বাঘডাঙ্গা একটা খেজুর গাছ ছিল বুঝলেন মেয়েরা সাঁই সিন্নি করত মরদরা মোমবাতি দিত বলতো এটা আমাদের বুড়ো পিত্তালা হঠাৎ তার নেটো ঝড় এলো খেজুর গাছটা উবড়ি নিয়ে যে লাল গোলায় ফেলেছে বললাম হ্যাঁ গো ধরে খালা তোমাদের সেই পিরতালাটা বলে বাবা ঝড়ে উড়িয়ে নিয়ে চলে গেছে বললো পীর বলে সে শুধু গুড়া সমেত চলে গেছে বাবা এই বাবা খেজুর গাছ চলারা আপনার পীরের গুড়া সমেত উবড়িয়ে যায় তবু আপনার জ্ঞান হয় না যে আমার পীরের গুড়া সমেত উবড়িয়ে যায় মহরমের মাতো মুর্শিয়া যারা করতেন এখন আর নাই আমি ছোটবেলায় দেখেছি আমার খালাদের গ্রামে আস্করণ কুরকুপ নাম বেদাতি আমাকে আর ঢুকতে দেয় না খালা মরে গেছে আল্লাহ জান্নাতি করুক তো ছোটবেলায় দেখতাম আমার খালা তো দুলা ভাই চচ্চর করে গাছ চেপে ডাল কেটে দিতেন বাঁশ কেটে দিতেন মহরমের তাজিয়া যাচ্ছে ইমামের দুলদোল গাছ বাঁশ সব কেটে দাও সব ইরান তুরান ফারিস সব পরিষ্কার সেই দুলদুলের সামনে মেয়েরা ছেলে শুয়ে দেয় বোরাকের সামনে ইমাম বাড়ার সামনে রোগ ভালো হবে ছেলের উপকার হবে কিন্তু ঘন্টা খানেক পরে যখন মহরম শেষ হয়ে যায় সেই দুলদুল বোরা ঘোড়া তৈরি করা কাঠের প্যান্ডেল যখন গাছতলায় উল্টিয়ে দেয় আর পড়ে থাকে তখন সে ডেকে বলে হারাধনের খালা নমরুদের নানি দেখে যাও আমাকে উল্টিয়ে দিয়েছে নিজে ঠাড়ো হতে পারছি না তোমার ছেলের কি উপকার করব। হাই বিশ্ববাসী আবার কোথা যাও ত্রিকোণ প্রেমে মানুষ মার্ডার হয় ত্রিকোণ প্রেমে মানুষ মার্ডার হয় এক ফুল দো মালি সিনেমার বই দেখেছেন আপনারা এক ফুল দো মালি আমি দেখেছিল শুনেছি এক ফুল দো মালি যেখানেই একটা ফুল দুটো মালি হবে একটা মার্ডার হবে ত্রিকোণ প্রেম হাতিতে হাতি মার্ডার করে দেয় স্ত্রীর কারণে মোরগ পাড়ায় থাকলে পাড়া মোরগ আসতে দেবে না আমাদের পাড়ায় কেবে ই পাড়ায় সব আমার আন্ডারে দেখেন আপনারা আপনাদের গায়ে মোরগ নাই মোরগ থাকলে মোরগ আসতে দেয় না আর আপনারা কি করে বলছেন যে আমরা আল্লাহকে মানি আবার রওজা দরগা থান আবার পিত্তালা বেলতালা মেইদিতালা আর বিশ্ব স্বামী আল্লাহ সেটা মেনে নেবে ছি ছি ছি ছি ছি ইয়াকা না বুদুয়া ইয়াকা নাস্তাইন তোমাকেই চিনি তোমাকেই জানি তোমার উপাসনা করি তোমার ওই সাহায্য প্রার্থনা করি আর কাউ তোমার লয় তোমার ওই আর কাউকে চিনি না স্ত্রী কি বলে স্বামী আমি তোমারই কিন্তু দোকানদার হয় যখন কোন স্ত্রী লোক তখন বলে তোমার তোমার তোমার তার পরের গ্রাহকের তার পরের গ্রাহকের কিন্তু স্ত্রী বলে আমি তোমারই স্বামী বলে আমি তোমারই তুমি ছাড়া কারো নই বিশ্বনবী তার জীবনীতে রেখে গেলেন আল্লাহ আমি তোমারই সাহাবারা বলে গেলেন আল্লাহ আমরা তোমারই তুমি ছাড়া কাউকে চিনি না জানি না ইল্লাল্লাহ এর মর্যাদা রাখবেন না ইল্লাল্লাহ কবর আসসালাম আলাইকুম হালাল কবুর শেষ ছেলে দাও রোগ ভালো করে দাও অবাক লাগে মরদের মতন মরদ চব্বিশ বছর বয়স এই রকম শরীর হাতে লাল তেনা বেঁধে ঘুরে বেড়াচ্ছে সিনেমায় দেখেছে নাকি কি জানি ছি ছি ছি ছি তুই চব্বিশ বছরের মরদি মালটা কি মাল রে সব থেকে দুঃখ ড্রাইভারি করে এইরকম করে টায়ারে হাত দিয়ে সালা কাদা ফাদা সব খেয়ে লে মুসলমান এরোপ্লেনের মতো গাড়ি ছুটবে না টায়ারে প্রণাম করছে আমার বই আমি লেখে দিয়েছি শেরকে খাপি চলবে না মুচমান নামাজি দোকানদার গো নামাজি সে দোকান খুলে হারাধনের বিটি বলছে চাচা যান দু টাকার বিস্কুট দু টাকার চা বলে চুপ করে বাস এখন ঝাঁট দিই নাই পানি দিই নাই ধূপ জ্বালি না এই মাল দেওয়া হবে না দোকানদারা মুসলমান নামাজি ছি ছি ছি ছি ছি কি নেবে বলো চা বিস্কুট দুধ চানাচুর লজেন্স মুসুরির ডাল লবণ নিয়ে চলে যাও চলে গেল এরপরে ইঁদুর গুঁদাচ্ছে আপনার দোকানে ধূপ জ্বালুন ধুলো হয়েছে ঝাঁট দেন ধুলো উঠছে পানি ছিটুন কিন্তু যদি পানি না ছিটুলে ঝাঁট না দিলে ধূপ না জানলে মাল বেচা হবে না আপনি কিসের মুসলমান আপনি বলেছেন লাই লাই এদের লেগে আটকে আছেন কেন এরা কে এটা বিজাতির আমল পানি না দিলে ঝাঁট না দিলে ধূপ না জানলে অমঙ্গল হবে এটা বিজাতির আমল আর আপনার মঙ্গল অমঙ্গল আল্লাহর হাতে লেকিলি বিলে চলে গেছে এরপর ধুলো হয়েছে ঝাঁট দেন ঝাঁট দিতে মৌলবি নিষেধ করে নাই ঝাঁট না দিলে মাল বেচা হবে না এটা মৌলবি নিষেধ করেছে কি বলছেন আপনি ধূপবাতি জেলে পচি দিকে দাঁড়িয়ে গোবর কাটি দোকানে পাক মারছে মুসুরির ডালে চালে টাকার বাক্সটা তুলে সালা টাকা ফুলে যাবে ধূপবাতিতে ছি ছি ছি ছি ছি ছি ছি আস্তাক ফেরুল্লাহ মুসলমান বিজাতির কাছে শিখে এসে টাকার বাসটাই ধূপবাতি হচ্ছে কিলিবে বলো ভাই কিলিবে কিলিবে কিলিবে সারাদিন বিক্রি করুন আপনি ইমানদার এই তো বলা হয় এই তো বুঝানো হয় আপনার বুনিয়াদী শিক্ষা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এটা আপনার বুনিয়াদী শিক্ষা কোথায় ফরজ ওয়াজিব সুন্নত নফল বেতের রাত দিন মেয়ে মরদ ছেলে বড় সবাইকে ঈদ বগরাইডে পড়তে হবে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন কেন এটা যদি প্র্যাকটিস করে নাও এটা যদি কণ্ঠস্থ করে হৃদয়েতে গেথে নাও তোমার জীবন চলার রাস্তাটা সুন্দর সহজ এবং ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান রহিম মালিক তুমি ছাড়া কাউকে চিনি না তুমি ছাড়া কারো কাছে উপকার অপকার হবে বলে জানি না আল্লাহ বলছে প্রত্যেক দিন বলো পাঁচ অক্ত নামাজেতে বলো নফলেতে বলো ওয়াজিবেতে বলো শূন্যতে বলো আবার কেন এদিক ওদিকে চলো সব থেকে দুঃখ তো তাদের জন্যে M A double M A BSc BCom first class scholarship তারা যে বহরমপুর ভগবানগোলা লালগোলার প্ল্যাটফর্মে বাস স্ট্যান্ডে হাতের ফটো এঁকে দিয়ে বসে আছে গোটা পাথর নিয়ে আর বলছে আপনার সকাল সন্ধ্যার মঙ্গল অমঙ্গল আপনি জানেন না আসুন আমরা গণৎকাররা আমরা লোকের গোষ্ঠী মাফি লোকের ভাগ্য নিয়ন্ত্রণ আমরা মেপে দিই আমরা হচ্ছি সরকারি গ্যাজেটের গোল্ড মেডেলিস্ট প্রাপ্ত জ্যোতিষী আসুন আপনি পেরিয়ে যাচ্ছিলেন সাইকেল নিয়ে স্কুলে চাকরি পেয়েছেন